রমজানেরি আগমনে শয়তানেরি পা শিকল বাঁধেন ফেরেশ তারা বান্দা নাজাত পায় যাতে বান্দা নাজাত পায় রমজানেরি আগমনে শয়তানেরি পা শিকল বাঁধেন ফেরেশ তারা বান্দা নাজাত পায় যাতে বান্দনা যাত আর আমরা কেমন বান্দা তোমার আমরা কেমন বান্দা তোমার দিন যে বয়ে যায় রমজানেরই আগমনে শয়তানেরই পায় শিকল বাঁধেন ফেরেশ তারা বান্দানা জাত পায় জাতি বান্দানা জাত পায় সিয়াম তো নয় সেই বাদাত কোরআন খানা মেলে প্রতিটি অক্ষর তুমি দশটি নেকি পেলে সিয়াম তো নয় সেই বাদাত কোরআন খানা মেলে প্রতিটি অক্ষর নেকি পেলে আল্লাহ বলেন রোজায় আমার আল্লাহ বলেন রোজায় আমার দেব আমিরা রমজানেরই আগমনে শয়তানেরই পায় শিকল বাঁধেন ফেরেশ তারা বান্দনা জাত পায় যাতে বান্দনা জাত পায় রমজানেরই মহিমা যে এত অফুরা বান্দারে আজাব দিতে লজ্জাতিনি তিনি পান রমজানেরই মহিমা যে এত অফুরা বন্দরে আজাব দিতে লজ্জা তিনি পান তাই দুজোখের দ্বার বন্ধ করেন দুজোখের দ্বার বন্ধ করেন আপন মহিমা রমজানেরই আগমনে শয়তানেরই পায় শিকল বাঁধেন ফেরেশ তারা বান্দনা জত পাই জাতি বান্দনা জত আর আমরা কেমন বান্দা তোমার আমরা কেমন বান্দা তোমার দিন বয়ে যা রমজানেরই আগমনে শয়তানেরই পায় শিকল বাঁধেন ফেরেশ তারা বন্দনা জাত পায় যাতে বান্দনা জাত পায় রমজানেরই আগমনে শয়তানেরই পায় শিকল বাঁধেন ফেরেশ তারা বন্দনা জাত পায় যাতে বান্দনা জাত পায় বন্দনা জাত পায় যাতে বান্দনা জাত পায় बंदना जत पर जाते बंदना जत पर